আমি আল্লাহর সৈনিক মোর কোনো বাধা ভয় নাই তাহার তেজের তলোয়ারে সব বন্ধন কেটে যাই তুফান আমার জন্মের সাথী আমি বিপ্লবী হওয়া জিহাদ জিহাদ বিপ্লব বিদ্রোহ মোর গান গাওয়া পুরাতন আর জীর্ণ সংস্কারের আবর্জনা দগ্ধ করিয়া চলি আমি উম্মাদ চির উম্মনা কোনো আসমান কোনো গ্রহ তারা কোনো আবরণ মরে কোন শৃঙ্খল কোন কারাগার রাখিতে নারীবে ধরে পরম নিত্য পরম পূর্ণ টানে মুড়ে নিশি দিন আমি তাই অপরাজেয় সর্বভয় ও মৃত্যুহীন খোদার পথে লড়তে রাজি নেই যে কোন ভয় হয়তো শহীদ নয় তো মোরা আনবো যে বিজয় খোদার পথে লড়তে রাজি নেই যে কোন ভয় হয়তো শহীদ নয় তো মোরা আনবো যে বিজয় খোদার পথে লড়তে রাজি নেই যে কোনো ভয় হয়তো শহীদ নয়তো মোরা আনব যে বিজয় ক্ষণিকের এই জীবনটাকে বিলিয়ে দিব তারি তরে যতই আসুক কাফের বেমান নেই যে কোনো ভয় যতই আসুক কাফের বেমান নেই যে কোনো ভয় হয়তো শহীদ নয় তো মোরা আনব যে বিজয় হয়তো শহীদ নয় মোরা আনব যে বিজয় খোদার পথে লড়তে রাজি নেই যে কোনো ভয় হয়তো শহীদ নয়তো মোরা আনব যে বিজয় খোদার পথে লড়তে রাজি নেই যে কোনো ভয় হয়তো শহীদ নয় মোরা আনব যে বিজয় আমরা সবাই আল্লাহর সেনা মানব না আর কারো মানা আসুক যত বাধার পাহাড় নেই যে কোন ভয় আসুক যত বাধার পাহাড় নেই যে কোন ভয় হয়তো শহীদ নয় তো মোরা আনব যে বিজয় হয়তো শহীদ নয় তো মোরা আনব যে বিজয় খোদার পথে লড়তে রাজি নেই যে কোন ভয় হয়তো শহীদ নয় তো মোরা আনব যে বিজয় খোদার পথে লড়তে রাজি নেই যে কোন ভয় হয়তো শহীদ নয় তো মোরা আনব যে বিজয় আমরা সবাই বীরের জাতি জিহাদ ছাড়া নেই কো গতি কায়েম করতে খোদার বিধান নেই যে কোনো ভয় কায়েম করতে খোদার বিধান নেই যে কোনো ভয় হয়তো শহীদ নয় মোরা আনবো যে বিজয় হয়তো শহীদ নয় মোরা আনবো যে বিজয় খোদার পথে লড়তে রাজি নেই যে কোনো ভয় হয়তো শহীদ নয় তোমরা আনবো যে বিজয় খোদার পথে লড়তে রাজি নেই যে কোন ভয় হয়তো শহীদ নয় তোমরা আনবো যে বিজয় খোদার পথে লড়তে রাজি নেই যে কোন ভয় হয়তো শহীদ নয় তোমরা আনবো যে বিজয়